তার কোনো শরিক নেই কিসে নাই শরিক লাফি রুবিয়াতি ওলাফি উলোহিয়াতি ওলাফি আসমাহ সিফাতি তার নামে কোনো শরিক নেই তার রুবিয়াতে কোনো শরিক নেই তার এবাদতে কারণ শরিক আমরা সাব্যস্ত করি না এখানে সংক্ষিপ্তভাবে তিনি শুধু বলেছেন লা শরিক আলাহ তার কোনো শরিক নেই তারপরে তিনি বলেছেন ওলা মিসলা লাহু ওলা মাসিল আলাহু তার কোনো ওলা সাইয়া মিসলুহু তার মতো কোনো কিছু নেই আশ্চর্য জিনিস হচ্ছে দুইটা জিনিস কাছাকাছি তিনি এসেছেন প্রথমে বলছেন লা শরিক আলাহু তারপর বলছে ওলা সাইয়া মিসলুহু দুইটা জিনিস পাশাপাশি করার কারণ হচ্ছে কারণ একদিক থেকে তার কোনো শরিক নাই যেমন বলা হয় শরিক যারা সাব্যস্ত করে তারা আল্লাহ তালা সরাসরি শিরিক সাব্যস্ত করে তার বিপক্ষে শক্তি দান করে বিভক্তি শুধু কাউকে দাঁড় করায় যে আল্লাহ তালার মতো একটা সত্তা আছে অথবা আল্লাহ তালার মতো আল্লাহ তালার আবাদত অন্য কেউ প্রাপ্তি আছে এরকম অত আল্লাহ তালা না এবং গুণকে অন্য কাউকে দান করে এরকম কিছু মানুষ আছে আবার ঠিক অন্য একটা গোষ্ঠী আছে লা সাইয়া মিসলুহু তার মতো কোনো কিছু নাই তারা নাই একটি গোষ্ঠী আছে মহাত্তেলা যারা কোনো কিছু আল্লাহ তালা সম্পর্কে কোনো কিছু মনো কিছুই সাব্যস্ত করে না তার কোনো গুণাগুণ নাম বা গুণ কিছুই সাব্যস্ত করে না এই দুটি জিনিসই কিন্তু নিষিদ্ধ একটি হচ্ছে তারতিল একটা হচ্ছে তামথিল যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করছে সে কিন্তু আল্লাহ বিপরীতে একটা সনাম একটা মূর্তি দান করে দাঁড় করিয়ে দিয়েছে আবার যে ব্যক্তি আল্লাহ রবুল ইজতের নাম এবং গুণকে অস্বীকার করছে সে আসলে কারোই আবাদত করছে না কারণ আল্লাহ আল্লাহ তালা রাজ পরিচিতি হচ্ছেন তার নাম এবং গুণ দিয়ে কেউ যদি বলেন যে আল্লাহ নামটিই নাই বা তার অন্য নামগুলো অস্বীকার করছে অথবা গুণগুলো অস্বীকার করছে তাহলে বোঝা গেল সে আসলে মাহুম বা এমন জিনিসে আবাদ করছে তার কোনো অস্তিত্বই নেই এই জন্য সলবে সালিন সবসময় বলতেন একটি কথা যে আল মোয়াত্তিলু ইয়ারবুদু আদমান ও আল মুমাস্তিলু ইয়ারবুদু সনামান যে যে ব্যক্তি আল্লাহ তালার নাম এবং গুণকে অকার্যকর করে সেই ব্যক্তি আবাদত করে একটি অস্তিত্বহীন সত্তার আবাদত করে তার কোনো অস্তিত্বই নেই আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের দেয়া নামগুলোকে তামসিল করে অর্থাৎ মনে করে যে ওদের মতো ওদের মতো অমুকের মতো তমুকের মতো সেই ব্যক্তি একটি মূর্তির আবাদত করে সুতরাং মরাত্তেল মরাত্তেলা যারা যারা আল্লাহ তালা নামগুণকে অস্বীকার করে তারা যেমন খারাপ কাজে লিপ্ত তেমনিভাবে যারা মুমাসিলা তারা যারা আল্লাহ তালা নাম গুণকে মানুষের বা সৃষ্টির কোনো নাম এবং গুণের সাথে মিশিয়ে দেয় তারাও খারাপ কাজ করছে উভয়ে উভয়ে শিরকে লিপ্ত কেউ আবাদত করতেছে অস্তিত্বহীন সত্তার কেউ আবাদ করতেছে একটি মূর্তির বা কোনো বিভিন্ন মূর্তির আবাদ করতেছে এই জন্য আমাদের ইমাম দুইটা জিনিস সাথে সাথে নিয়ে এসেছেন বলেছেন আল্লাহ মিসলুহু আল্লাহ তালা এক সত্তা তার কোনো তার কোনো শরিক নেই এবং তার মতো কোনো কিছু নেই সুতরাং তার কোনো শরিক নেই অর্থাৎ তার শরিক যেন সাব্যস্ত করা যাবে না ঠিক অনুরূপভাবে তার মতো কাউকে সাব্যস্ত করে আবাদ করা যাবে না সুতরাং এই দুইটি জিনিসকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা তাঁতুইল এবং তামসিল থেকে দূরে থাকব কারণ তাঁতুইল এবং তামসিলের মাধ্যমেই যত সমস্যা তৈরি হয়েছে পৃথিবীর বুকে এবং অধিকাংশ সমস্যা এই জায়গাতে তৈরি হয়েছে না বোঝার কারণে মোতাকালিমরা এটাকে অন্যদিকে চলে গেছে অন্যদিকে ডাইভার্ট করে দিয়েছে এবং তারা যেটা আল্লাহ সাব্যস্ত করে সেটাকে নিষেধ করে দিয়েছে আর যেটা আল্লাহ সাব্যস্ত করেন সেটা সাব্যস্ত করতে উঠে পড়ে লেগেছে এরকম বহু বিষয় হয়েছে আসমা সিফাতের ক্ষেত্রে এজন্য আমাদের ইমাম দুটা জিনিস কাছাকাছি নিয়ে এসেছেন বলেছেন লা শারিক আলাহু ওয়ালা শাই আমিসলুহু এখানে একটা জিনিস দেখার বিষয় তিনি বলেছেন যে ওয়ালা শাহি আমিসলুহু অর্থাৎ তার মতো কোনো কিছু নেই কোথেকে তিনি সেটা নিলেন তিনি মূলত কোরআন একটি আয়াত থেকে সেই কথাটা নিয়েছেন কোরআন আল্লাহ তালা বলেছেন বাসির তার মতো কোনো কিছু নেই তিনি সর্বশ্রোতা এবং তিনি সর্বদ্রষ্টা তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সবকিছু তিনি শোনেন সবকিছু দেখেন এইটা যেমন সাব্যস্ত করছে আল্লাহ নাম গুণ প্রথমে আল্লাহ তালা বলে দিচ্ছেন লাইসা কামিসরি সেই তবে তার মতো কোনো কিছু নেই তার মতো কোনো কিছু নেই তার মতো অর্থ সব দিক থেকে তার মতো কোনো সত্তা সাব্যস্ত করা থেকে সম্পূর্ণরূপে আল্লাহ তালা এ আয়াত নাজিল করে মানুষকে নিষেধ করে দিচ্ছেন কেউ যেন তামসিল না করে আল্লাহ তালার মতো অন্য কোনো সত্তা কেউ সাব্যস্ত না করে আল্লাহ তালা অনুরূপ এই এই অর্থে লাশ মিসলুর অর্থে কোরআনে কারিম অন্য আয়াতে এসেছে যে সুরা ক্লাসের চার নম্বর আয়াতে ওলাম ইয়েকুল্লাহ কুফুয়ান আহাদ আর তার সমকক্ষ কেউ নেই তার মতো কেউ নেই তার কুফু কেউ নেই তার সামঞ্জস্যপূর্ণ তার মতো কাছাকাছি হতে পারে তার সমপর্যায়ের কোনো কিছু নেই এটা হচ্ছে কুফু কুফু সত্য সমপর্যায় যেমন আমরা বিয়েতে কুফু খুঁজি সমপর্যায়ের একই অবস্থা একই অবস্থা সম্পন্ন সুতরাং লামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহ তালা যে নিষেধ করেছেন সেটাও একই অর্থে লাহাশাইয়া মিসলুর অর্থে যেটা আমাদের ইমাম নিয়ে এসেছেন বলেছেন লাহাশাইয়া মিসলুহু তার মতো কোনো কিছু নেই বা কোনো কিছু তার মতো নয় আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন সুরা মারিয়ামের পঁয়ষট্টি নম্বর আয়াতে হাল তাল্লামুল্লাহ সামিয়া তোমরা কি তার মতো কোনো কিছু সমনামে কাউকে পাও কেউ সমনামে কাউকে পাওয়া যাবে না আল্লাহ রবুল ইজত তিনি শুধুমাত্র একমাত্র সৃষ্টির দাবি করেছেন আর কেউ সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি করেছেন তিনি সৃষ্টি তার কথাই সমস্ত নবীরা বলেছেন তিনি সৃষ্টি করেছেন আর এমন কেউ নেই যারা বলতে পারে যে অন্য কেউ সেটা সৃষ্টি করেছে সুতরাং তাহাল তাল্লামুল্লাহ সামিয়া তার মতো কোনো কোনো সামি নেই তার সম নামের সমগুণের সমগোত্রীয় সম সম অবস্থানের সম পর্যায়ের কোনো কিছু কেউ সাব্যস্ত করতে পারবে না অনুরূপভাবে আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিমে সুরা নাহলের চুয়াত্তর নম্বর আয়াতে ফালা তাদরিবুল ইল্লাহ আমথাল ইন্নআল্লাহ ইয়ালামু আন্তুমলা তালামুন সুতরাং তোমরা আল্লাহর জন্য বিবিধ উদাহরণ সাব্যস্ত করো না আল্লাহর জন্য আল্লাহর কোনো উদাহরণ তোমরা পাবে না ইন্নআল্লাহ ইয়ালম ইচ্ছা আল্লাহ তালা জানেন ও আন্তুমলা তালামুন তোমরা জানো না সুতরাং বোঝা গেল এই আহাতগুলো দেখে বোঝা যাচ্ছে আমাদের স্পষ্ট যে আল্লাহ তালা তার সৃষ্টি জগতের কারো মতো নয় সৃষ্টি জগৎ সম্পূর্ণ আলাদা স্রষ্টা আলাদা এটা হচ্ছে বা ইনুমিন খালকিহি আল্লাহ তালা তার সৃষ্টি থেকে সম্পূর্ণ আলাদা এটা আমাদেরকে সাব্যস্ত করতে হবে আলাদা সৃষ্টি সাব্যস্ত না হওয়া পর্যন্ত ইমান প্রতিষ্ঠিত হবে না তাওহিদ প্রতিষ্ঠিত হবে না যারা মনে করে সব জায়গাতে আল্লাহ আছে তারা এই তাহিদ প্রতিষ্ঠা করতে পারেনি বরং তারা আসলে আল্লাহ তালা সম্পর্কে সঠিক ধারণা পায়নি এবং আল্লাহ তালার নাম এবং গুণ অনুসারে তাকে সাব্যস্ত করতে পারেনি দ্বিতীয় যে দ্বিতীয় যে মাসালা আমরা এতে পাই আমাদের ইমাম বলেছেন লা শাই মিসলুহু লা মিসলুহু এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তালার মতো কোনো কিছু না মিসাল মিসাল অর্থ সম্পূর্ণরূপে একই রকম হওয়া এটাকে বলা হয় মিসাল আরবিতে যখনই মিসাল অর্থ বলা হয় মিসলিয়া অর্থাৎ সম্পূর্ণরূপে একরকম হওয়াকে বলা হয় মিসাল সুতরাং আল্লাহ তালা কখনো কোনো কোনো মাখলুক কখনো আল্লাহ তালার মতো হবে এটা কখনো কেউ সাব্যস্ত করলে সেটা হবে শিরিক এবং সেটা করতে পারে না যদি তাই হয়ে থাকে যে আল্লাহ তালা তিনি তার গুণের দিক থেকে তার অবস্থানের দিক থেকে কোনো দিক থেকে কোনো মানুষের মতো বা মানুষ কোন রকমই তার মতো হতে পারে না এবং সেটা সাব্যস্ত করলে সেটা হয়ে যাবে শিরিক কোন কোনো মানুষ সেটা করা সেটা সেটা করতে পারে না সুতরাং কেউ যদি বলে ইয়েদুল্লাহ আল্লাহর হাত আইডিন আমাদের হাতের মতো অথবা বলে যে আল্লাহর সোনা আমাদের সোনার মতো এরকম কিছু বললে তারা অবশ্যই এরকম কিছু বলে তারা অবশ্যই সিরকি লিপ্ত হবে এবং সেটা আল্লাহ তালা তাহিদের আসমা সেফাতের বিপরীত আল্লাহ তালার নাম এবং গুণে তাহিদ সাব্যস্ত করার বিপরীত কাজ হবে অনুরূপভাবে আল্লাহ তালার গুণের মধ্যে কোনো কোনো গুণ আছে যেগুলি পরিপূর্ণভাবে আল্লাহর জন্য সাব্যস্ত পরিপূর্ণভাবে আল্লাহর জন্য সাব্যস্ত মানুষের কিছু গুণ আছে মানুষের জন্য পরিপূর্ণভাবে সাব্যস্ত যেমন সন্তান হওয়া মানুষের জন্য একটা পরিপূর্ণ গুণ আল্লাহ তালার সন্তান না হওয়া আল্লাহর জন্য একটা পরিপূর্ণ গুণ সে বোঝা গেল প্রত্যেকের গুণ আলাদা গুণ অনুসারে সাব্যস্ত করতে হবে যে আল্লাহ তালার গুণ মানুষের জন্য সাব্যস্ত করা যাবে না মানুষের গুণ আল্লাহ তালার জন্য সাব্যস্ত করা যাবে না এই জন্য আমরা আহলসুল জামাত আমরা বলে থাকি যে নাসারারা কাফের কারণ তারা আল্লাহ তালার জন্য সন্তান সাব্যস্ত করছে এবং তারা মানুষের মতো আল্লাহ তালাকে বানিয়ে দিয়েছে অনুরূপভাবে যারা মুজাসিমা আল্লাহ তালাকে জিসিম মনে করে তারাও কাফের কারণ তারা আল্লাহ তালাকে মনে করছে যে আল্লাহ তালা মানুষের মতো মানুষের মতো মানুষের মতো শরীর বিশিষ্ট মনে করতে জিসিমলা মনে করছে এরকম জিনিস আলোচনা জামা তাদের কাফের বল মুজাসিমাদেরকে এবং নাসারাদের কারণ তারা মানুষকে আল্লাহ আল্লাহ তালাকে মানুষের মতো মনে করছে আল্লাহ তালাকে মানুষের মতো মনে করছে বা মানুষকে আল্লাহ তালার মতো মনে করছে তাসবি আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে আল্লাহ তালাকে মানুষের মতো মনে করা অথবা মানুষকে আল্লাহ তালার মতো মনে করা দুইটা জিনিসই শরীয়তে নিষিদ্ধ দুইটা জিনিসের শিরকের অন্তর্ভুক্ত এই দুইটি কাজই করা যাবে না এখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আরবি ভাষার দুইটি শব্দ আছে একটা হচ্ছে মিথিলি একটা হলো তামসিল একটা তেসবি তামসিল অর্থ যে কোনো সব দিক থেকে মিল থাকে আর তাসবি অর্থ হচ্ছে কোনো দিক থেকে মিল থাকলেও তাসবি বলা যায় আবার পরিপূর্ণ মিল থাকলেও তাসবি বলা যায় সেই হিসেবে আল্লাহ তালা কিন্তু নিষেধ করেছেন যে তার মতো কোনো কিছু নেই লাইসা কামিস সেই তার মতো কোনো কিছু নেই তিনি মিসল কিন্তু তার তার মতো কোনো কিছু না এর অর্থ এই নয় যে তার অস্তিত্বের সাথে যদি কোনো কেউ মিলে যায় তাহলে বলবো যে অস্তিত্ব না এরকম বলা যাবে না যেমন বান্দার অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব আছে তো অস্তিত্ব এখন বলবো যে তার বান্দার যেহেতু অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব বাদ দিয়ে দিবে না এটা এটা উদ্দেশ্য নয় এটা হচ্ছে জাত এবং সিফাতে তার মতো হবে না কিন্তু এই জিনিসে মিল থাকতে পারবে এটাতে কোনো শরীয়তের নিষেধাজ্ঞা নেই যে আল্লাহর অস্তিত্ব আছে আমাদের অস্তিত্ব আছে আল্লাহর অস্তিত্ব থাকলে যেমন আহলে সুন্নত জামাত সবাই আল্লাহর অস্তিত্ব স্বীকার করে এবং ইমানদার মাত্রে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে কিন্তু আপনারও অস্তিত্ব আছে এর অর্থ হচ্ছে দুইটা অস্তিত্ব ভিন্ন এবং অস্তিত্ব স্বীকার করার মাধ্যমে মাধ্যমে এই মিসালটাকে শরীয়ত নিষেধ করা হয়নি এই অনুরূপ অস্তিত্বের মধ্যে মিল হওয়া তাকে শরীয়ত নিষেধ করা হয়নি তাহলে বোঝা গেল কোনো কোনো জায়গাতে পরিপূর্ণ না হোক কোনো কোনো জায়গাতে কোনো কোনো বিষয় যদি মিল হয়ে যায় সেটা শরীয়তে নিষেধ করে না সেটা শরীয়তে নিষেধ করে না এই জন্য অনেকেই ভুলটা করে অনেকেই ভুলটা করে থাকে যেই ভুলের কারণে অনেক সময় দেখা যায় যে মানুষ আল্লাহ তালার গুণগুলিকে অস্বীকার করছে আল্লাহ তালার গুণগুলিকে অস্বীকার করছে আল্লাহর অস্তিত্ব আছে আপনি স্বীকার করেন আপনার অস্তিত্ব আপনি স্বীকার করেন আপনি বলেন না যে আমার অস্তিত্ব আল্লাহর অস্তিত্বের মতো বরং প্রত্যেক সত্তা তার মতো করে আপনি স্বীকার করেন যে আল্লাহর অস্তিত্ব আল্লাহ সত্তা অনুযায়ী আপনার অস্তিত্ব আপনার সত্তা অনুযায়ী তাহলে অস্তিত্ব থাকার মিল থাকার অর্থ এই নয় যে আমরা আল্লাহর সাথে আমরা সামঞ্জস্যপূর্ণ করে ফেলেছি ঠিক গুণাগুণের ক্ষেত্রেও আল্লাহ তালার হাত তার হাতের মতো আল্লাহ তালার পা তার পায়ের মতো আপনার হাত এবং তার আল্লাহ তালার পা একরকম করা যাবে না যেহেতু আল্লাহ তালা সাব্যস্ত করছেন তার হাতকে আপনি তার হাত সাব্যস্ত করেন আল্লাহ তালা যেহেতু সাব্যস্ত করছেন তার পা রসুলের মাধ্যমে আপনি সেটাকে সাব্যস্ত করেন কিন্তু ওইটাকে বলবেন না যে একরকম হয়ে গেছে এটা বলবেন না একরকম হচ্ছে ওরা সত্তা সব দিক থেকে মিলে যাওয়াটা নিষেধ করেছেন কিন্তু কোন দিক থেকে তার অর্থের মিল থাকাটা এই অর্থের দিক থেকে মিল থাকাটা শরীয়তে নিষেধাজ্ঞা আসেনি তাহলে আপনার কোনো কিছুতেই দুনিয়াতে পাবেন না যে এরকম এরকম কোনো কিছুই নেই কোনো না কোনোভাবে অস্তিত্বের দিক থেকেও এক হয়ে যায় সেটাকে নিষেধ করতে পারবেন না তাহলে তো আল্লাহর অস্তিত্বই আপনি সাব্যস্ত করতে পারবেন না তাহলে বোঝা গেল যে রব্বুল ইজতকে রব ইজত সুহানা তালা এই জাতীয় যে অর্থের দিক থেকে মিলকে নিষেধ করেন নাই নিষেধ করেছেন যে তার মতো নাম এবং গুণ তার এবং নাম এবং গুণ একরকম একই রকম হতে হবে একই ধরনের নাম এবং গুণকে অস্বীকার করছেন আল্লাহ তালা অনেক জায়গাতে বান্দার জন্য কোনো কথা বলার গুণটা সাব্যস্ত করেছেন কোরআন কারিমে আল্লাহ তালা আবার আল্লাহ নিজেও কথা বলেছেন আল্লাহ তালা নিজে কথা বলেছেন কিন্তু কথা বলা সাত্তা নাবাইনের মোতাকাল্লিমাইন দুই কথা যারা কথা বলেছেন দুই বক্তার সম্পূর্ণ আলাদা সত্তা আলাদা কিন্তু কথার মিল অর্থে মিল থাকার অর্থ এই নয় যে তারা বাস্তবে একরকম হতে হবে এরকম ধারণা করাটাই হচ্ছে দোষের বিষয় তাহলে আমরা বুঝতে পারলাম যে ধরনের দিক থেকে এক হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ ধরনের দিক থেকে এক হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ অনুরূপভাবে সব দিক থেকে মিল হওয়া সম্পূর্ণরূপে সব দিক থেকে মিল হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ বান্দার মাঝে ধরনের দিক থেকে একরকম হবে এটা নিষিদ্ধ আল্লাহ এবং তার সৃষ্টির মাঝে অনুরূপভাবে তার মধ্যে আল্লাহ এবং তার বান্দাদের মধ্যে তার সমস্ত গুণাগুণ আছে সেই সমস্ত গুণাগুণের ক্ষেত্রে আল্লাহ এবং তার বান্দা আল্লাহ যে সমস্ত গুণাগুণ সেগুলির মধ্যে আল্লাহ এবং তার বান্দার মাঝে সব দিক থেকে মিল হতে সেটাও নিষিদ্ধ কিন্তু অর্থের দিক থেকে অর্থাৎ সে মূল অর্থ সাধারণ অর্থের দিক থেকে যে জিনিসটা আছে সেটা নিষিদ্ধ নয় তাহলে তো আমরা আল্লাহ তালা অস্তিত্ব স্বীকার করতে পারবো না কারণ আল্লাহর অস্তিত্ব আছে এটা সবাই স্বীকার করেন আল্লাহ অস্তিত্ব যদি থাকে অস্তিত্ব মিল হলে যদি কোনো আমাদের সমান হয়ে যায় তাহলে সেটা ঠিক নয় কারণ এই অস্তিত্ব একটা অর্থ ঠিক অর্থ যেখানে আছে হাত আল্লাহ তালা হাত আছে এটা একটা অর্থ হ্যাঁ হাত আমাদের হাতের মতো হতে হবে জরুরি নয় বরং সম্পূর্ণ আলাদা সত্তা এটা সাব্যস্ত করতে হবে এই হিসাবে আমরা বলতে পারি সবসময় যে আল্লাহ তালার সিফাত সিফাত যারা অস্বীকার করছে তারা অধিকাংশই একটি ভুলের মধ্যে বড় ধরনের ভুলের মধ্যে আছে তা হচ্ছে তারা মনে করে থাকে যে কোনো কিছুর সামান্যতম সামঞ্জস্য পাওয়া গেলে সেটাই বোধহয় নিষিদ্ধ হয়ে যাবে আল্লাহ তালার কোরআন সাব্যস্ত করার পরেও আমরা বলি যে না যেহেতু সামঞ্জস্য পাওয়া গেছে যে এটা বাদ দিতে হবে না এটা ঠিক নয় আল্লাহ তালা যেটা সাব্যস্ত করেছেন এটা কোনো তার তামসিল নয় মানে বন্দার কোনো বন্দার মতো নয় এটা আমাদেরকে মেনে নিতে হবে কারণ আল্লাহ বলেছেন যিনি বলেছেন লাইসা কামিসলি সেই তার মতো কোনো কিছু নয় তিনি আবার বলেছেন তিনি সামিয়ে তিনি আলিম সব শোনেন তিনি দেখেন তিনি আবার বলেছেন যে তার হাত আছে তিনি আবার বলেছেন তার পা আছে তাহলে বোঝা গেল যিনি তার কবজা আছে তিনি মুষ্টিবদ্ধ করেন করবেন এবং তিনি বলেছেন তার ইয়ামিন ডান হাত আছে বিয়ামিনহি তাহলে বোঝা গেল যে যে আল্লাহ নিষেধ করেছেন যে তার মত কোনো কিছু নেই সে আল্লাহ আবার সাব্যস্ত করছেন এই গুণগুলো অর্থ এর অর্থ হচ্ছে এটা যে এগুলি সাব্যস্ত করতে হবে অর্থের দিক থেকে যে অর্থ এক অর্থর কাছাকাছি কিন্তু এক রকম না ধরন নয় এক এবং সম্পূর্ণরূপে একরকম হবে না কিন্তু মূল মূল জিনিসটা সাব্যস্ত করার ক্ষেত্রে মানতে হবে যে হ্যাঁ এটা যেহেতু কোরআন বলেছেন সেটা আছে কিন্তু ধরন সম্পর্কে আমাদের জানা তো একটি ধরন আছে কিন্তু ধরনটা আমাদের জানা নেই যে ধরনটা আমরা জানি না কারণ ধরন যদি না থাকে তো বুঝতে হবে যে আসলে এই যে কোনো জিনিসের ধরন নাই অর্থ সেটাকে অস্বীকার করার অর্থ কোনো না কোনো একটা ধরন আছে কিন্তু আমরা সেই ধরনটা জানি না এই জিনিসটা আমাদেরকে স্বীকার করতে হবে আমরা এই জিনিসগুলো স্বীকার করার পরে আমরা আসবো আমাদের ইমাম বলেছেন ওলা আশাই আমিসলুহু তার মতো কোনো কিছু নেই আমাদের ইমাম কথাটি বলেছেন আসলে আমরা আগেও বলেছি যে তিনি লাইসা কামিসলি সেই ওহুয়া সামিউল বাসির সুরা সুরার এগারো নম্বর আয়াত থেকে এটা নিয়েছেন তার মতো কোনো কিছু নেই তিনি সর্বশ্রস্তা সর্বশ্রতা সর্বদ্রষ্টা এখানে দেখা যায় এই আয়াতের ভিতরেই আল্লাহ তালা যখন তিনি নিষেধ করেছেন যে অংশ সেটা এক কথায় বলে দিয়েছেন তার মতো কোনো কিছু নেই বলেন নাই যে তিনি সোর নন ডাকাত নন তিনি এটা নন তিনি খারাপ কাজ করেন না তিনি ভালো মিথ্যা বলেন না তিনি এটা বলেন এটা কিছুই বলেন শুধু একটা বলেছেন রাইসা কামিস দিয়ে সেই তার মতো কোনো কিছু নয় অথবা তিনি বলেন নাই যে কোনো মানুষ অমুক মানুষ আল্লাহর মতন অমুক মানুষ আল্লাহর মতন এভাবে ভাগ ভাগ করে বলেন না কারণ এটার মধ্যে কোনো ফায়দা নেই কিন্তু এর বিপরীতে আল্লাহ তালা কিন্তু সাব্যস্ত করেছেন ওহুয়া সামিউল বাসির দুইটি গুণ একসাথে সাব্যস্ত করেছেন একই আয়তের ভিতরেই দুইটি গুণ সাব্যস্ত করেছেন এর অর্থ হচ্ছে গুণ সাব্যস্ত হবে বেশি করে কিন্তু নির্গুণ যেগুলো যেগুলো গুণ নয় সেগুলোকে সাব্যস্ত যেগুলো সাব্যস্ত করা যাবে না সেগুলিকে অল্প বর্ণনা করতে হবে এটা হচ্ছে আহলে সুন্নত জমাতের মাসলাক আমাদের ইমাম এই পদ্ধতি গ্রহণ করেছেন ইমাম তহাবি রহমতুল্লাহ তিনি বলেছেন লা সাইয়া মিসলু তার মতো কোনো কিছু নেই এরপরে তিনি বলেন না যে লা খারাজের আলম তিনি বাইরে নন ভিতরে নন তিনি এই নন তিনি সেই নন ইত্যাদি তিনি আলোচনা করেন না কারণ এগুলি বাড়তি আলোচনা এই বাড়তি আলোচনাগুলো আহলে সুন্নত জমাতের নিয়মের ভিতরে পড়ে না এই জন্য সবসময় মনে রাখতে হবে এটাকে বলা হয় নফিউল মুজমাল ওয়াল ইসবাতুল মুফাসাল অর্থাৎ সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে নিষেধ করা আর বিস্তারিতভাবে সাব্যস্ত করা এটাই হচ্ছে আহলসুন্নতল জামাতের নিয়ম কোরআনে করিম আল্লাহ তালা এই জন্য দেখবেন যে কোথাও কোথাও তার তসবির কথাটি বিস্তারিত বর্ণনা করেছেন ওয়া ইমিন শৈ ইল্লা ইউসাফে হামদিহি আল্লাহ তালার তসবির কথাটি ওয়াইন মিন শৈ ইল্লা ইউসাফে হামদি ওলা কিল্লা তফকাহুনা তসবি আহম তোমরা তাদের তসবি বুঝো না আল্লাহ তালা বলেছেন কোরআনে কারিমে যে সবকিছু আল্লাহ তালা তসবি পাঠ করে এই যে তাসবি পাঠ করাটা বলা হলো আবার বলা হয়েছে ওলা আলহামদুফিসামাওয়াত আলাদ কোথাও বলেছেন ইউসাব্বাহিল্লাহ মাহফিসামাওয়াত কোথাও বলে সাব্বাহালিল্লাহ মাহফিসামাওয়াত আলাদ এই যে তসবি পাঠ করার কথাটা বারবার বলা হচ্ছে এটা হচ্ছে বিস্তারিত বর্ণনা করছেন বারবার বলছেন যে ভালো গুণগুলি বারবার বলতে হবে বেশি বলতে হবে আবার বলেছেন কোথাও বলেছেন আল্লাহ আলহামদুফিসামাওয়াত আলাদ আবার বলেছেন আলহামদুলিল্লাহ আলমিন আবার বলেছেন আল্লাহুল কি আল্লাহ আলহামদুফিসামাওয়াত আবার বলেছেন আলহামদুলিল্লাহ মুলকুসামাওয়াত আলাদ এভাবে বারবার কোরআনের শুরুতে মাঝখানে বা বিভিন্ন জায়গাতে তার প্রশংসাগুলি বেশি বেশি করে করেছেন এটা হচ্ছে আহলে সুন্নতল জামাতের নিয়ম যখন প্রশংসা করে আল্লাহ তালা তখন বিস্তারিত প্রশংসা করে আর যখন যখন সাব্যস্ত করে বিস্তারিত সাব্যস্ত করে যখন নিষেধ করে সংক্ষেপে বলে যে আল্লাহ তালা কোনো মানুষের মতো নন আল্লাহ তালার কোনো গুণ মানুষের কোনো গুণের মতো নন এরপরে বিস্তারিত আবার বর্ণনা করে না যে এই গুণ নন এই গুণ নাই এই গুণের মতো যে সমস্ত নিষিদ্ধ গুণগুলো বিস্তারিত বর্ণনা করা আহলোচন জামাতের নিয়মের ভিতরে পড়ে না আমাদের ইমামও সেই পদ্ধতি অবলম্বন করেছেন তিনি শুধুমাত্র সেগুলো উল্লেখ করেছেন যেগুলো উল্লেখ করলে যেগুলি উল্লেখ করে আল্লাহ তালার গুণ সাব্যস্ত হয় আর যেটা উল্লেখ না করলে যেটা যেগুলি গুণ সাব্যস্ত হয় না সেগুলো তিনি সংক্ষিপ্ত এক বাক্যে উল্লেখ করে দিয়েছেন আরেকটি জিনিস এখানে একটি মাসালা এখানে আছে সেটা হচ্ছে তার এই কথার ভিতরে তিনি বলেছেন লা সাইয়া মিসলুহু লা সাইয়া মিসলুহু এর দ্বারা আমরা অনেক বলে থাকি যে এটা ইমাম এটা বলে থাকি যে লাইসা কামিসলি সেই এ থেকে নিয়েছেন হ্যাঁ এটাই সত্য যে লাইসা কামিসলি সেই এ থেকে তিনি লাশাই মিসল নিয়েছেন লাইসা কামিসলি সেই এর অর্থটা যদি আমরা বুঝতে পারি তাহলে আরেকটু স্পষ্ট হবে অনেক সময় আমরা অর্থ করি লাইসা কামিসলি সেই তার মতো কেউ নাই তাহলে কাপটা কোথেকে আসলো কাপটা কোথেকে আসলো এটা জানার পরে আমাদের কাছে স্পষ্ট হবে যে কাফ অর্থ হচ্ছে তার মতো লাইসা মিসলু সেই বলতে পারতেন বলতে পারতেন কেন কাফ কেন লাগালেন কেউ কেউ বলেছেন কাপটা অতিরিক্ত লাগিয়েছেন অর্থ হচ্ছে যে তার মতো কোনো কিছু নাই এর অর্থ এর অর্থ হচ্ছে মিসলু মিসলুহি তার মতো মতো কোনো কিছুই নেই অর্থাৎ তার মতো মতের মতো কোনো কিছু কোনোদিন তার মতো কিছু হইতে পারে না এটা একটা অর্থ করেছেন কেউ কেউ দ্বিতীয় অর্থ কেউ কেউ করেছেন এটা যে না বরং লাইসা কামিসলি সেই অর্থ হচ্ছে তার মতো কোনো কিছু নাই তার মতো কোনো কিছু নাই দুইবার বলার মতো যেমন কোরআন কারিম আল্লাহ তালা এরকম বলেছেন ফাইমা নাকদিহিম মিথা কাহম লাহম তারা তাদের ওয়াদা ভঙ্গ করার কারণে আমি তাদের লানত করেছি এ ওয়াদা নাকদি মিথা কম নাকদি মিসা কম দুইবার বলার অর্থ বা এটা অতিরিক্ত আসা তো এরকম যখন অতিরিক্ত কোনো শব্দ আসে তাফসিরের ক্ষেত্রে তখন অর্থটাকে দুইবার নিয়ে আসতে হয় সেটাই একটি মত এবং এই মতটি সবচেয়ে শক্তিশালী অর্থাৎ লাইসা কামিসলি সেই লাইসা কামিসলি সেই যেন দুইবার বলছেন আল্লাহ তালা তার মতো কোনো কিছু নাই তার মতো কোনো কিছু নাই তো তার মতো কোনো কিছু সাব্যস্ত করা যাবে না আল্লাহ তালার মতো কোন সত্তা সাব্যস্ত করা যাবে না এটা বলে নাই কেউ যে বান্দাকে আল্লাহর মতো জিনিসটা এই এই উল্টাটা সাব্যস্তর কথাটা এখানে বলা হয়নি কিন্তু উল্টাটাও সাব্যস্ত হবে না অর্থাৎ যেমনিভাবে আল্লাহর মতো কোনো সত্তা সাব্যস্ত করা যাবে না তেমনিভাবে আল্লাহকেও বন্দার মতো সাব্যস্ত করা যাবে না দুইটাই ইসলামী শরীয়তে নিষিদ্ধ দুইটাই ইসলামী শরীয়তে দুইটাকেই হারাম ঘোষণা করে দুইটাই শির্কের পর্যায়ে পড়ে এই দুইটি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে আমাদের ইমাম যে বলেছেন লাশ মিসলুহু এর অর্থই হচ্ছে যে কোনো কিছু আল্লাহ রবুল ইজতের মতো নয় তার নাম এবং গুণ সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা তার নাম এবং গুণকে সাব্যস্ত করতে হবে সম্পূর্ণরূপে যেভাবে আল্লাহ তালা নাজির করেছেন সেভাবে যেভাবে তার রসুল বলেছেন সেভাবে এবং কোন রকমের ধরন নির্ধারণ করতে পারবে না বরং ধরন নির্ধারণ না করে সাব্যস্ত করতে হবে এটাই হচ্ছে আহলসুন্নতল জামাতের আকিদা আমরা এই বিষয়ে আরও আলোচনা আসবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু